মুসলমান না বানাইয়া যদি বুট বেশি ভাইয়া বসেন ইসলামী শাসনের পক্ষে পারবেন না বুট বেশি ভাইয়াও ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না চলন্ত প্রমাণ আধুনিক বিশ্বের আলজেরিয়া আলজেরিয়ার ইতিহাস জানেন কেউ বর্তমানে আলজেরিয়ার খবর জানেন কেউ ইসলামী পার্টি ইসলামী পার্টি পাশ করেছিল ইসলামী পার্টি ইসলামী শাসনের দাবিতে সংখ্যাধিক সংখ্যাগরিষ্ঠ ভোট পাইয়া পাশ করেছিল সংসদ সদস্য অন্যান্য অন্যান্য পার্টির চেয়ে ইসলামী পার্টি বেশি পেয়েছিল কিন্তু দেশের অধিকাংশ জনগণ অধিকাংশ মুসলমান ইসলামের আদর্শে আদর্শবান নয় এই জন্য যারা ভোট দিয়েছিল ইসলামী শাসনের নামে তারাই দালালদেরকে মদত জুড়িয়ে ইসলামী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলুন তো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে ভোট বেশি ভাই ইসলামী শাসন কায়েম হয় না আদর্শ মুসলমান হইলে ইসলামী শাসন কায়েম হয় কারণ ইসলামী শাসন এটা একটা লাগতো না যে দোকানে গেলে কিনতে পারা যাবে ইসলামী শাসন এটা একটা গাছের গুটা না যে হাত ধরাইনি পারা যাবে ইসলামী শাসনের ফাউন্ডেশন হইল সেই সমাজে ইসলামী শাসন চাও সেই সমাজের অধিকাংশ মুসলমানকে আদর্শ মুসলমান বানাও নির্দেশ প্রাপ্ত হইয়া সর্বপ্রথম ওহি প্রাপ্ত হইয়া আরো তেরো বছর মক্কায় অবস্থান করলেন এই তেরো বছরের ভিতরে আল্লাহ রসুল ইসলামী শাসন কায়েমের চেষ্টা করেছিলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন না মুসলমান যারা হয়েছে তাদেরকে আদর্শ মুসলমান বানানোর আন্দোলন করেছিলেন তেরো বছরের মক্কি জিন্দিগি আল্লাহর নবীর মুসলমানদেরকে আদর্শ মুসলমান বানাইবার আন্দোলন যখন এই আন্দোলন সফল হইল মুসলমানদেরকে আদর্শ মুসলমান বানাইবার আন্দোলন তখন সফল হয় যখন সমাজের অধিকাংশ মুসলমানেরা আদর্শ মুসলমান হইয়া যায় এইভাবে যখন তেরো বছরের মুক্তি জিন্দিগিতে সমাজের অধিকাংশ মুসলমান এমনকি সিংহবাদ মুসলমান কোটি থেকে কথা বাদ দিলে বাকি সমস্ত মুসলমান যখন আদর্শ মুসলমান হইয়া গেল হিজরত করে মদিনা শরীফ দিলেন ওইখানে যখন সমাজের মুসলমানদের যখন আদর্শ মুসলমান হইয়া গেল তখন মদিনাতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন বলুন মহানবী তেরো বছর পর্যন্ত মক্কা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন না কেন মক্কা ইসলামী হুকুমত কায়েম করলেন না কেন মদিনায় করলেন কেন মক্কায় না ওই ধরনের মুসলমান ছিল না মক্কায় যাওয়ার পরে করলেন কেন ওইখানে সেই পরিমাণ সমাজে মুসলমান গড়া গেছে আদর্শবাদী মুসলমান পাওয়া গেছে তাদের দ্বারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতে পারে কোরআনে আল্লাহ বারবার কেন বলেছেন এই জন্য বলেছেন বনি ইসরাইল দুই পাপ করেছিল দুনিয়াতে যেদিন কাফিরের হাতে পিরুনি খেয়েছিল মুসলমান সাবধান থাকবে দুই পাপ করবে যদি বনি ইসরাইলের মতো যেদিন কাফিরের হাতে মারপিট খেতে হবে আল্লাহর কথা বাস্তবায়িত হয়েছে কিনা বর্তমান দুনিয়ার মুসলমানদের এলাকায় এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন বনি কথা পুরাণে বারবার বলেছেন মুসলমানদেরকে সতর্ক করে দেওয়ার তাই আমি বলেছিলাম বলি ইসরাইল ভালো রকম চিনতে হবে আবার বলি নমরুদের দেশ থেকে নমরুদের দেশ থেকে হিজরত করে হজরত ইব্রাহিম আলহ ইসলাম কোথায় চলে গেলেন তৎকালীন বিশ্বের সামদেশে আধুনিক বিশ্বের মানচিত্রের নামে সিরিয়া সিরিয়ার যে বস্তিতে তিনি গিয়ে বসবাস শুরু করলেন সেই বস্তিটার নাম ইসলামের ইতিহাসে সেই বস্তিটার নামকে কেনান বলে কেনান এই বস্তিটার নাম হলো কেনান সিরিয়ার কেনান নামক বস্তিতে হজরত ইব্রাহিম আলহ ইসলাম গিয়ে বসবাস শুরু করেন ওইখানে ইব্রাহিম নমরুদের শহর বাবেল থেকে হিজরত করে সিরিয়ার কেনান নামক বৌদ্ধপদে যখন গিয়া বসবাস শুরু করেন তখন হজরত ইব্রাহিম পায়গামারের প্রথম ছেলে জন্মগ্রহণ করেন হজরত ইসমাহিল আলহ ইসলাম আর দ্বিতীয় ছেলে জন্মগ্রহণ করেন হজরত ইসাহ আলহ ইসলাম ইসমাহিল আলহ ইসলামের পরবর্তী আউলাদগণকে কি বলা হয় বনি ইসমাইল এদের আল্লাহের মধ্যে আল্লাহ কয়েক হাজার বছরের ভিতরে কোন নবী রসুল দেন নাই কোন নবী রসুল জন্ম দেন নাই শুধুমাত্র আখিরি জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ জন্ম দিয়েছেন ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলের নাম ইসহাক আলহ ইসলাম ইসহাক আলহ ইসলামের দুই ছেলে একসাথে জমার জন্ম গ্রহণ করেছিলেন এর মধ্যে যিনি প্রথম ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল ইসু তার নাম ইসু আর এই জমজ গর্ব থেকে যমজ গর্ব থেকে সেই ছেলে পিছে ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল ইয়াকুব তার হিব্রু ভাষায় ইয়াকুব আলহ ইসলামের আরেক নাম ছিল ইসরাইল হিব্রু ভাষায় ইয়াকুব আল ইসলামের আরেক নাম ছিল ইসরাইল এই জন্য ইয়াকুব আল ইসলামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলা হয় বলি ইসরাইল ইয়াকুব আল ইসলামের বারো ছেলে ছিল ইয়াকুব ইসলামের প্রজন্মকেই কোরআনের ভাষায় বড়ি ইসরায়েল বলা হয় ইয়াকুব ইসলামের বারো ছেলে ছিল প্রথম ছেলের নাম কোন কোন বিবরণ মতে ইয়াহুদা এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদিরা তাদেরকে ইহুদি নামে চিহ্নিত করেছে ওই ইয়াহুদার নামে নয় হজরত ইয়াকুব ইসলামের বারো ছেলে ছিল প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা একাদশ ছেলের নাম ছিল হজরত ইউসুফ আলহ ইসলাম দ্বাদশ ছেলের নাম বিনিয়ামি ইয়াকুব আল ইসলাম তাহলে ইব্রাহিম পায়গম্বরের সম্পর্কে কি হইলেন দ্বিতীয় ছেলের ঘরের নাচ স্মরণ না থাকে ইতিহাসটা বুঝতে অসুবিধা হবে তো ইমাম এবং বংশ তালিকাটা স্মরণ থাকলেই ইতিহাসটা বোঝা সহজ হবে ইব্রাহিম ইসলামের প্রথম ছেলের নাম ইসমাহিল ইসলাম দ্বিতীয় ছেলের নাম ইসফাক আলী ইসলাম ইসফাক আলী ইসলামের দুই ছেলে একসাথে জন্মগ্রহণ করলেন যিনি আগে ভূমিষ্ঠ হইলেন তার নাম ইসু আর যিনি পরে ভূমিষ্ঠ হইলেন তার নাম ইয়াকুব সুতরাং ইয়াকুব হইলেন ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলে ইসফাকের ঘরের নাতি ইয়াকুব হইলেন ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলে ইসফাকের ঘরের নাতি এই ইয়াকুবের হিব্রু ভাষায় আরেক নাম ছিল ইসরাহিল ইসরা অর্থ বান্দা ই ই হিব্রু ভাষায় আল্লাহরে কয় ই হিব্রু ভাষায় আল্লাহরে কয় ই ইসরা ই অর্থ আল্লাহর বান্দা ইয়াকুব আল ইসলামের আরেক নাম ছিল হিব্রু ভাষায় ইসরা ই এই জন্য ইয়াকুব ইসলামের বারো ছেলের প্রথম ছেলের নাম ইয়াহুদা একাদশ ছেলের নাম ইউসুফ দ্বিতীয় বা দ্বাদশ ছেলের নাম বিনিয়ামিন এই বারো ছেলের পরবর্তী সন্তানদের ইসরায়েলের বংশ তালিকাটা কিছু বুঝে কিনা কোন প্রশ্নের জবাবে না ইহুদিরা মোহাম্মদ কাছে প্রশ্ন করলো হে মোহাম্মদ সত্যিই যদি তুমি নদী ভুলে দেখো তাইলে বলো সিরিয়ার বাসিন্দা ছিল বনি ইসরায়েল যখন বনি ইসরায়েল সিরিয়ার বাসিন্দা এই পর্যন্ত ইতিহাস বুঝে এসেছে কিনা কোথাকার বাসিন্দা বনি ইসরায়েল সিরিয়ার বাসিন্দা বলি ইসরাইল এই পর্যন্ত কথা বুঝে আসলো কিনা মদিনার ইহুদিরা মোহাম্মদুর রসুল্লার কাছে প্রশ্ন করেছিল হে মোহাম্মদ সত্যিই যদি তুমি নবী হইয়া দেখো তাইলে বলো সিরিয়ার বাসিন্দা ছিল বলি ইসরাইল ইব্রাহিম হাসান কোথায় আসলেন হিজরত করিয়া সিরিয়া সিরিয়া আসার পরে তার প্রথম ছেলে জন্ম হইলেন ইসমাহিল ইসলাম দ্বিতীয় ছেলে জন্ম হইলেন ইসলাম দ্বিতীয় ছেলের পরে জন্ম হইলেন ইয়াকুব ইসলাম তারও আরেক নাম ইসরাইল এরা কোথায় জন্মগ্রহণ করলেন তাহলে বোঝা থাকলে বলুন ইব্রাহিম পায়গম্বর জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা না শুধু ইব্রাহিম পায়গম্বর ছিলেন জন্মগত ভাবে বাবেলের বাসিন্দা কিন্তু ইব্রাহিম পায়গম্বর সিরিয়াতে আসার পরে ইসমাইল পায়গম্বর জন্মগ্রহণ করলেন শুধু ইসমাইল পায়গম্বর জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা ইসাদ পায়গম্বর জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা ইয়াকুব পায়গম্বর জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা ইয়াকুব পায়গম্বরের বারো ছেলে জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা এই সূত্রে হজরত ইউসুফ আলাই ইসলাম জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা এতগুলি কথা স্মরণ না থাকলে প্রশ্নটা কেমনে বলবেন যে প্রশ্নের জবাবে আল্লাহ সুরাই প্রশ্ন জিজ্ঞ করেন প্রশ্নটাই তো এটা যে হে মোহাম্মদ সত্যিই যদি নবী হইয়া দেখো তাইলে বলো বলি ইসরাইল ছিল সিরিয়ার বাসিন্দা বুঝলেন কিনা আপনারা বলি ইসরাইল যে সিরিয়ার বাসিন্দা এই হইল কথা বনি ইসরায়েল হইল জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা এরা কেমন করে মিশরের বাসিন্দা হইল যদি জবাব দিতে পারো প্রমাণ হবে তুমি সত্য নবী যদি জবাব দিতে পারো না প্রমাণ হবে তুমি সত্য নবী নয় এই প্রশ্নের জবাবে আল্লাহ ফকরাবুল আলমিন সুরা ইউসুফ দাখিল করেছেন শানে নজুলের অর্ধেকটা বোঝা হয়েছে আরো অর্ধেকটা বাকি সানে নজুলের কথাটা বোঝা হয়েছে অর্ধেকটা কোনটা বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা ছিল এই পর্যন্ত বোঝা হচ্ছে প্রশ্নের বাকি অর্ধেক হইল মিশরের বাসিন্দা কেমনে হইল সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল ছিল এই পর্যন্ত আমরা বুঝেছি প্রশ্নের দ্বিতীয় অংশ হইল এই সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমন করে হইল এই প্রশ্নের জবাব আল্লাহ ফাকরাবুল আলম করেন لقد كان في يوسف وإخوته آيات للسائلين তার বাইয়ের ইতিহাসের মধ্যে ইসুফ আলসালাম তার বাইগনের ইতিহাসের মধ্যে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব রয়েছে ইউসুফ আলহিসাম এবং তার বাইগনের ইতিহাসের মধ্যে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব রয়েছে কি প্রশ্ন সিরিয়ার বাসিন্দা ছিল ইসরা জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা ছিল এরা কেমন করে মিশরের বাসিন্দা হইল এটা হলো প্রশ্ন আল্লাহ বলেন প্রশ্নকারীদের প্রশ্নের জবাব রয়েছে ইউসুফ নবী এবং তার বাইগণের ইতিহাসের ভিতরে ইউসুফ নবী এবং তার বাইগণের ইতিহাস এই ইতিহাস আল্লাহ পাকরবুল আলমিন এই সুরার ভিতরে বর্ণনা করেছেন এই জন্য সুরার নামকরণ করেছেন সুরায় ইউসুফ এই সুরার অধিকাংশ এই সুরার অধিকাংশ আয়াতগুলির ভিতরে শুধুমাত্র ইউসুফ আল ইসলামের ঘোষণা বর্ণনা করা হয়েছে সবগুলি আয়াতের তফসিল শুনলে পরে এই প্রশ্নের জবাব আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কিন্তু দুঃখের কথা সবগুলি আয়াতের তফসিল আজকে আগামীকাল নয় শুধু ধারাবাহিকভাবে যদি এক বছর চলে তাহলে মোটামুটি সবগুলি আয়াতের তফসিল সামনে আসতে পারে এখন তো সমস্যা এমন দাঁড়াইল না নমন তেল হরা না রাজা না নয় মন তেলও হবে না রাজায়ও নাচবে না এই সবগুলি আয়াতের তফসিল আমরা দুই দিনে শুনতেও পারবো না আর যে প্রশ্নের জবাবে আল্লাহ সুরান আজিম করলেন সেই প্রশ্নের জবাবও পাইব না শুনে লাগছি এই রকমের কৌতূহল যাদের অন্তরে বাকি থাকবে তাদের অন্তরে যেন কৌতূহল বাকি না থাকে তাদের অন্তরে যেন পিপাসা বাকি না থাকে বছর পরিষদ যদি স্মরণ রাখে যে আমাদের যে প্রশ্নের জবাবে সুরে ইউসুফ নাজির হয়েছে সেই প্রশ্নের জবাব আল্লাহ ঐতিহাসিক বিবরণের মাধ্যমে সুরে ইউসুফের অধিকাংশ আয়াত নাজির করে দিয়েছেন সুতরাং বিস্তারিত জবাব জানতে হইলে সুরে ইউসুফের অধিকাংশ আয়াতের তফসিল আমাদের জানা দরকার এটা যদি পরিষদ মনে করে আর প্রতিবছরে যদি পরিষদে এইরকম সম্মেলনের আয়োজন করে আর প্রতিবছরে যদি পরিষদে আমাকে আপনাদের খেদমতের জন্য রাখে আর একটা মাত্র বিষয় যদি আমার নামে রাখে তাহলে কয়েক বছর পরে হয়তো বিস্তারিত জবাব আপনাদের সামনে আসতে পারে এখন আপনারা বলুন এই কয়েক বছর পর্যন্ত যদি ধারাবাহিক ধারাবাহিকভাবে এই সুরার আয়াতগুলির তফসির হয় কত বছর পরে জানি বিস্তারিত জবাব যে কারো জানা নাই কাজে এখন কি অন্তরে কৌতূহল থাকবে না মোটামুটি নিবারণ হওয়া দরকার মোটামুটি নিবারণ হওয়া দরকার এই জন্য আজকে দেব সংক্ষিপ্ত জবাব আর যতদিন পর্যন্ত এই বাজে তফসিল চলবে প্রত্যেক সময় যদি আমার নামে একই বিষয় থাকে তখন কয়েক বছর পরে ইনশাআল্লাহ তারা পাইবেন সংক্ষিপ্ত জবাব হইল আল্লাহ বলেন لقد كان في يوسف وإخوته آيات للسائلين হাদিসের ভিতরে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব রয়েছে ইউসুফ তারা কত ভাই মারো ভাই কার ইয়াকুব ইসলামের ইয়াকুব ইসলাম ইসলামের ইসলাম হজরত ইব্রাহিম ইসলামের শুধু ইসলাম ইব্রাহিম আলী ইসলাম হলেন সিরিয়ার জন্য নবাগত বহিরাগত আর ইব্রাহিমের পরবর্তী এই আওয়াজগুলি এরা সবাই জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা এরা কেমন করে মিশনের বাসিন্দা হইলেন এই হইল প্রশ্ন সংক্ষিপ্ত জবাবে আল্লাহ বলেন ইউসুফ এবং তার ভাইদের ইতিহাসের ভিতরে রয়েছে প্রশ্নের জবাব সংক্ষিপ্ত জবাব হইল ইউসুফ আল ইসলামকে তার বড় দশ ভাই দশ ভাই ছিলেন ইউসুফের বড় আর এক ভাই ছিলেন ইউসুফের ছোট ইউসুফের বড় দশ ভাই ছিলেন বিনাতা ভাই